আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত সত্যবাদী সত্যনিষ্ঠ হিসেবে স্বীকৃত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান স্বীয় মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত জমা রাখা হয় অতপর অনুরূপভাবে চল্লিশ দিনে তা আলাকা রূপে পরিণত হয় অতপর অনুরূপভাবে চল্লিশ দিনে তা গোষ্ঠের টুকরার রূপ লাভ করে অতপর আল্লাহ তার নিকট চারটি বিষয়ের নির্দেশ দিয়ে লিখে দেন তার ধামল তার মৃত্যু তার রুজি এবং সে সৎ কিংবা অসৎ তা লিখে দেওয়া হয় অতপর তার মধ্যে রুহ ফুকে দেয়া হয় এক ব্যক্তি একজন জাহান্নামীর আমলের মতো আমল করতে থাকে এমনকি তার ও জাহান্নামের মধ্যে এক হাতের তফাত রয়ে যায় এমন সময় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে তখন সে জান্নাতবাসীদের আমলের মতো আমল করতে থাকে ফলে সে জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি প্রথম হতেই জান্নাতবাসীদের আমলের মতো আমল করতে থাকে এমনকি শেষ পর্যন্ত তার ও জান্নাতের মাঝে এক হাতের ব্যবধান রয়ে যায় এমন সময় তার ভাগ্য লিখন অগ্রগামী হয় তখন সে জাহান্নামবাসীদের আমলের অনুরূপ আমল করে থাকে এবং ফলে সে জাহান্নামে প্রবিষ্ট হয়